পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় গরিব দুঃখের কাঁদে তোমার মন তোমার জন্য অন্যের মন কাঁদবে রে তখন গরিব দুঃখের মায়া যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্যের মন কাঁদবে রে তখন তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় শোকের সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক যে সদয় তুমি সদয় হলে পাবে অপরকেও যে সদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় করলে মোনাজাত তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত অন্য জন্য তুমি করলে তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত পরের জন্য যা সব তোমারই সঙ্গে রয় পরের জন্য যা সব তোমারই সঙ্গে রয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়